আবদুল্লাহ ইবনু আমর রদিল্লাহ হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার কথা পৌঁছে দাও তা যদি এক আয়াত হয় আর বনি ইসরায়েলদের ঘটনাবলী বর্ণনা করো এতে কোনো দোষ নেই কিন্তু যে কেউ ইচ্ছে করে আমার উপর মিথ্যারোপ করল সে যেন জাহান নামেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল